بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وتحرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولانة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاسب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبحل المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أطاع الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين أما بعد فقد قال الله الحكيم في محكم كتابه الكريم حيث قال بسم الله الرحمن الرحيم المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك صوابا وخيرا وخير أملا صدق الله العلي العظيم আমার প্রিয় দর্শক শ্রোতা শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলামিন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশল ও মঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি আমিন রব্বাল আলামিন এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি সর্বপ্রথম আমি আপনাদের সকলকে পবিত্র সাবান মাস উপলক্ষে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই যে পবিত্র মাসকে নবী করিম সাল্লা আলী আসাল্লাম নিজের মাস বলেছেন ও শাবান ও শাহরি فمن سام في شعري وجبت له شفاعتي أو وجبت له الجنة নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন সাবান আমার মাস সুতরাং এই মাসে যদি কেউ রোজা রাখে তো তার শেফাত আমার উপরে ফরজ বা অনিবার্য হয়ে যাবে এবং সে জান্নাতে প্রবেশ করবে অনেক রওয়ায়ত এমন পাওয়া যাচ্ছে যেখানে নবী করিম সাল্লাম শাবান মাস আসলে নিজের এক সাহাবিকে বলতেন মদিনায় ঘোষণা করে দাও হে মদিনাবাসী তোমরা পবিত্র সাবান মাসে প্রবেশ করেছ সুতরাং এই মাসে রোজা রেখে নেক আমাল করে সাদাকা ও খায়রাতের মাধ্যমে এবং তওবা ও ইস্তেকফার করে নিজের নবীকে সাপোর্ট করো তানার উদ্দেশ্যকে পুরো করো অর্থাৎ নবী যে হেদায়ত করছিলেন সেই হেদায়তগুলোকে মেনে চলো যদি তোমরা এমন করো তো নবী করিম সাল্লা সাল্লাম ওয়াদা করেছেন ওনার শেফাত পাবেন এবং জান্নাত যাওয়ার জন্যে উনি জামিন হবেন তো আশা রাখি আমরা এই পবিত্র মাসে তওবা ও ইস্তেকফারের মাধ্যমে সাদকা ও খায়রাতের মাধ্যমে বা রোজা রেখে প্রিয় নবী করিম সাল্লা সাল্লামকে সাপোর্ট করে ওনার উদ্দেশ্যকে পুরো করার চেষ্টা করব যাতে পরকালে আখেরাতে আমরা ওনার শেফাত পেতে পারি বা ওই জান্নাতবাসী হতে পারি যে জান্নাতে বা স্বর্গে যাওয়ার আমরা সবাই আশা করছি এই পবিত্র মাসে বহু শুভ দিন আছে ইনশাআল্লাহ পরস্পর স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সামনে সেই সমস্ত শুভ দিনগুলো বর্ণনা করব যেমন প্রথম সাবান হজরত আলী আলাইসালামের প্রিয় বড় কন্যা বিবি জাইনাব বিনতে আলী আলাইসালামের ওয়েলাদতের তারিখ জন্ম তারিখ আজ প্রথম শাবান আজ বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার জন্মদিবস উপলক্ষে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই আর দোয়া করি মাওলা মুশকিল কোষার মুশকিল কোষা কন্যার সাদকায় আল্লাহ আমাদের সকলের মুশকিলকে আসান করুন এবং সমস্ত প্রকারের দুঃখ কষ্ট ও বিপদ থেকে মুক্তি দান করুন বিবি জাইনব সালামুল্লাহ আলাইহা হজরত আলী ও মা ফাতেমার প্রথম কন্যা ছিলেন বিবি জাইনব সালামুল্লাহ আলাইহার নাম জাইনাব আল্লাহর হুকুমে জিব্রাইবেলের মাধ্যমে নবী করিম সাল্লা ইসলামকে বলা হয়েছিল আর যখন বিবি জাইনাব সালামুল্লাহ আলহা জন্মগ্রহণ করেন পাঁচ জামাদুল আউ্য়াল পাঁচ কি ষষ্ঠম হিজড়িতে নবী করিম সাল্লাহ সাল্লাম সেই সময় মদিনায় ছিলেন না উনি দ্বিতীয় দিন কি তৃতীয় দিন মদিনায় ফিরেছিলেন তো ফিরে এসে যখন খবর পেলেন যে ওনার কন্যা ফাতেমার ঘরে এক সুকন্যা জন্ম নিয়েছেন সুতরাং উনি বড় খুশি হলেন আর সিদা নিজের কন্যা ফাতেমার বাসায় আসলেন এসে আলী ও ফাতেমাকে অভিনন্দন জানালেন মাওলা আলী আলাইসাল্লাম মা ফাতেমার কোল থেকে নিজের এই কন্যাকে নিয়ে নবীর কোলে দিলেন নবী করিম সাল্লা সাল্লাম বিবি জাইনাবকে নিজের কোলে নিয়ে আদর করে মাথার ওপরে চুম্বন করলেন বিবি জয়নাব দেখতে খুবই সুন্দর ছিল পরীর মতো যেটা উদাহরণস্বরূপ বলা হয় অতি সুন্দর ছিল তাই নবী করিম সাল্লা সাল্লাম বললেন আয় আলী তোমার মেয়ের কি নাম রেখেছো তখন মাওলা আলী আলাইসাল্লাম বললেন ইয়ারসুল্লাহ নাম রাখায় আমি আপনার উপরে কি করে আগমন করতে পারি আপনার অপেক্ষায় আছি আপনি যে নামটা রাখবেন আমার কন্যার জন্যে মেয়ের জন্যে সেটাই সর্ব উত্তম সর্ব সুন্দর নাম হবে তখন নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন আল্লাহ জিব্রাহিমের মাধ্যমে আমাকে খবর দিয়েছে এই মেয়ের নাম জাইনাব রাখার জন্যে এ নিজের পিতার জন্যে নিজের বংশের জন্যে বড় সুসম্মানের কারণ হবে তাই এর নাম জাইনাব রাখো জাইনাব অর্থাৎ সৌন্দর্য সুন্দর বা সুগন্ধিত ফুল বা গাছকেও জয়নাব বলা হয় আরবি ভাষায় আর জয়নাব শব্দের যদি আমরা অ্যানালাইসিস করে বলি তো জৈন এবং আব থেকে মিলিয়ে জায়নাব হয়েছে অর্থাৎ যে নিজের পিতার জন্যে সুসম্মানের কারণ হয় নিজের পিতার জন্যে সৌন্দর্যের কারণ বা জিনাতের কারণ হয় তাকে জাইনাব বলা হয় তাই নবী করিম সাল্লাম বললেন আই আলী তোমার এই কন্যা তোমার বা আমার জন্য সুসম্মানের কারণ হবে আর সেটাই বাস্তবে বিবি জাইনাব সালামুল্লাহ আলহার যখন আমরা জীবনী দেখি তো কারবালার ঘটনার পরে উনি যে রোল আদা করেছেন এটা বোঝাচ্ছে যে আজ যে দিনে ইসলাম সঠিক ইসলাম আহলে দিন দুনিয়ায় আছে তো কারবালার শহীদদের কুরবানির কারণে আর ওই শহীদদের কুরবানিকে বিবি জাইনাব নিজের প্রচারের মাধ্যমে রক্ষা করেছিলেন বাঁচিয়েছিলেন কারবালার ঘটনাকে হয়তো উম্মাতে মুসলিমার দুষ্কর্মীরা পথভ্রষ্টরা মুছে ফেলে দিত দুই শাহজাদার যুদ্ধ বলে এটাকে ভুলিয়ে দিত কিন্তু বিবি জায়নাব সেটা হতে দেননি কারবালার ঘটনার পরে বিবি জায়নাব সালামুল্লাহ আলাইহা যেখানে গিয়েছেন ওনাদেরকে কয়েদি করে যেখানে নিয়ে যাওয়া হয়েছে বন্দি করে যেখানে গিয়েছেন বা যেখানে নিয়ে যাওয়া হয়েছিল সমস্ত জায়গায় উনি কারবালার সঠিক ইতিহাস বলেছিলেন কী জন্যে কারবালা ইমামে হোসেন শহীদ হয়েছেন নিজের আল আওলাদকে সব কিছু কোরবান করেছেন নিজের সাথীদের জীবনদান দিয়েছেন তার উদ্দেশ্য কি ছিল সেই উদ্দেশ্য ছিল কারবালার মেন মাকসাদ বা ইমাম হোসেন আলাহ ইসলামের ভ্রমণের মদিনা ছেড়েছিলেন যে উদ্দেশ্য নিয়ে আর যে উদ্দেশ্যের ওপরে উনি নিজের ও নিজের পরিবারের নিজের আপনদের সাথীদের জীবনদান দিয়েছিলেন সেটা বিবি সাইনাব সালামুল্লা আলহা যেখানে গিয়েছিলেন সেখানে নিজের আজাদারির মাধ্যমে সেটাকে বর্ণনা করেছিলেন তাই আজও কেউ ওই ইতিহাসকে মুছতে পারেনি আর ক্যামত পর্যন্ত কারবালার ইতিহাস আর মশার শক্তি কারণেই কাদিরে খুমের বহু বড় ঘটনা ছিল লক্ষ হাজিদের সামনে নবী করিম সাল্লাম বিশেষ একটি ঘোষণা করেছিলেন কিন্তু দুঃখের বিষয় উম্মতে মুসলেমা এক লক্ষ পঁচিশ হাজার হাজিদের সামনে যে কথা বলেছিলেন সে কথাকেও তারা প্রায় লুকিয়ে ফেলেছিল কিন্তু কারবালার ঘটনা অনেক কিছুকে প্রকাশ করেছে তাই বিবি জাইনাব সালামুল্লাহ আলেহার মাধ্যমে আজ ইসলামিক ইতিহাস বা নবী করিম সাল্লাহ সাল্লামের ওই দিন যে দিন ওনার পরে ওনার আহলেবায় তের মাধ্যমে প্রচার হয়েছে বা যে দিনের রক্ষা করেছেন আহলে বায়ত সেই দিন যদি কারবালার ঘটনার পরে কারো মাধ্যমে রক্ষা পেয়েছে বা প্রচার হয়েছে তো তিনি ছিলেন বিবি জাইনাব সালামুল্লাহ আলহ তাই নবী করিম সাল্লাহ সাল্লাম হজরত আলী আলাহ ইসলামকে বলেছিলেন আয় আলী তোমার এই কন্যা আমারও তোমার বা আমার পরিবারের জন্যে সুসম্মানের কারণ হবে তাই বিবি জয়নাব সালামুল্লাহ আলহার বহু লাকাব আছে পদবি আছে যেগুলো অন্য কোনো সাধারণ নারী পায়নি বা কোনো নারীকে এত সুসম্মানিত পদবি দেওয়া হয়নি বিবি জাহনাব সালামুল্লাহ আলেহার পদবি যেটা আমরা ইতিহাসে পেয়েছি সেখানে লেখা হচ্ছে জাইনাব কে দেশীয় আলকাব হ্যাঁ মিনজুমলা বাস মশুর আলকাবই হ্যাঁ মানে বিবি জাইনাবের অনেক পদবি আছে যার মধ্যে থেকে কিছু বিখ্যাত পদবি হচ্ছে এটাই আকিলায় বানি হাসিম মানে বানি হাসিম খান্দা নবী যে বংশের ছিলেন ওই বংশের সবচেয়ে বুদ্ধিজীবী নারী ওনাকে বলা হয়েছে চিন্তা করুন সাধারণতম বলা হয় নারীরা পুরুষদের সামনে তাদের বুদ্ধি কম হয় কিন্তু বিবি জাহেনাবের সম্পর্কে বলা হচ্ছে আকিলায় বানি হাসিম মানে বানি হাসিম বংশের সর্ববুদ্ধিজীবী নারী ছিলেন উনি চিন্তা করুন নিজের বুদ্ধির মাধ্যমে উনি ইসলামেরও রক্ষা করেছেন আহলেবায়তেরও রক্ষা করেছেন এবং আপনারা জানেন কারবালার ঘটনার পরে জালিমরা বহুবার ইমাম জাহিনুল আবদিন আলি ইসলামকে মেরে ফেলার শহীদ করার চেষ্টা করেছিল ইবনে জিয়াদ নিজের দরবারে হুকুম দিয়েছিল এমাম জাহান আব্দুল্লাহ ইসলামকে শহীদ করার কিন্তু বিবি জাহানাব বললেন যতক্ষণ জাহানাব বেঁচে আছে আমার বাবা অনেক কিছু অসিয়ত করে গেছেন আর আমার ভাই নিজের শেষ বিদায়ের সময় নিজের বাচ্চাদেরকে আমার কাছে বা আমার দায়িত্বে দিয়ে গেছেন সুতরাং আমি যতক্ষণ বেঁচে আছি কেউ আমার ভাইপোকে আঘাত করতে পারবে না আমার ভাইপোকে আমি মারতে দেব না এইভাবে এমামের রক্ষা করেছিলেন চিন্তা করুন এমামত প্লাস এমামের রক্ষাকারীর নাম হচ্ছে জাইনাব আর বিবি জাইনাব নিজের খোদবার মাধ্যমে ওনার খোদবা তুলে দেখুন কুফার বাজারের খোদবা হোক ইবনে জিয়াদের দরবারের খোদবা হোক বাজারে শামের খোদবা হোক এজিদের দরবারের খোদবা হোক বা বিভিন্ন প্রস্থানের সময় যখন উনি খোদবা দিয়েছিলেন সেগুলো একবার তুলে দেখুন কিভাবে এই বাহাদুর পিতার বা বাহাদুর বাপের বাহাদুর কন্যা নির্ভয়ে জালিমের মোকাবেলা করেছিলেন বা জালিমকে মুখ ভাঙা উত্তর দিয়েছিলেন এজিদের দরবারে বিবি জয়নাব যখন খোদবা দিয়েছিলেন বিবি জয়নাবের খোদবা শোনার পরে এজিদ ভয়ে কাঁপছিল যে হয়তো আমার রাজিত্ব এবারে শেষ হয়ে যাবে কেননা এই হকিকাত যেটা জায়না প্রকাশ করেছেন আমি সব লুকিয়ে রেখেছিলাম তাই সঙ্গে সঙ্গে ওই এজিদ যার ষড়যন্ত্রে যার চক্রান্তে বা যার আদেশে পুরো কারবালার ঘটনা ঘটেছিল সঙ্গে সঙ্গে নিজেকে ওই পাপ থেকে মুক্তি করার চেষ্টা করছে আর ভরে দরবারে বলছে এসব কিছু যা কিছু তোমার ভাইয়ের সঙ্গে বা তোমাদের সঙ্গে হয়েছে এটা ইবনে জিয়াদ ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের দোষ বা সে এর জন্য দায়ী আমি তাকে কাতল করার হুকুম দেয়নি আমি তাকে হুকুম দিয়েছিলাম হুসাইনকে গ্রেফতার করে আমার কাছে পাঠাও আর নইলে তার কাছ থেকে বায়েত নাও সুতরাং সে কাতল করে সে পাপ করেছে সে ভুল করেছে আমি পাপ করেনি এইভাবে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল তখন বিবি জাহেব সালামুল্লাহ আল্লাহ যে খোদবা দিয়েছিলেন যে আজিদ তুই যতই চেষ্টা করিস তোর এই পাপ আর তুই লোকাতে পারবি না আর তুই আমাদের সম্মানকে আঘাত করার চেষ্টা করেছিস নবী ও নবীর বংশের সম্মানকে আঘাত করার চেষ্টা করেছিস মনে রাখিস আল্লাহর তরফ থেকে যাদেরকে সম্মান দেওয়া হয়েছে তাদেরকে কেউ কখনো অপমানিত করতে পারবে না আল্লাহ আমাদেরকে উচ্চ স্থান দান করেছে সুসম্মান দান করেছে সুতরাং তোর মতো তুচ্ছ লোক কখনো আমাদের সম্মানকে আঘাত করতে পারবে না আমাদের ঘরে কোরআন নাজল হয়েছে আমাদের ঘর থেকে ইসলামের প্রচার হয়েছে সুতরাং সেই পরিবারকে সেই বংশকে সেই নবীর আহলে বায়াতকে ধ্বংস করার পরে তুই ভাবছিস তুই সুসম্মানিত হয়ে থাকতে পারবি কখনো সম্ভব নয় অনেক কিছু আছে যা আপনাদেরকে ইনশাল্লাহ শোনাবো তবে বিবি জাহানব সালামুল আলহার বিখ্যাত পদবি হচ্ছে আকলিয়াই বানি হাসিম মানে বানি হাসিমের সর্ববুদ্ধিজীবী খাতুন ছিলেন উনি আলেমায় গায়ের মোয়াল্লেমা এমন শিক্ষিত অস্তিত্ব বা ব্যক্তিত্বর মালিক ছিলেন বিবি জাইনব সালাম আল্লাহ আল্লাহ যিনি কারো কাছ থেকে শিক্ষা লাভ করেননি আলেমায় গায়ের মোয়াল্লেমা ছিলেন অর্থাৎ আল্লাহর তরফ থেকে ইমাম নবীরা যেমন শিক্ষা নিয়ে এসেছিলেন উনি আজগায়েব শিক্ষা পেয়েছিলেন তাই সর্বপ্রথম নারীদের মধ্যে যিনি কোরআনের ব্যাখ্যা করেছিলেন বা তাফসির করেছিলেন কুফায় যখন ওনার পিতার খেলাফতি চলছিল সেই সময় কুফার নারীদেরকে কোরআনের তাফসিরের দর্শ দিতেন তালিম দিতেন বিবি জানব সালামুল্লাহ আলহা তাই ওনাকে আলেমে গায়রে মোয়াল্লামা বলা হয়েছে কোরআনের আয়তের ব্যাকগ্রাউন্ড বা কোরআনের আয়ত কোথায় কখন কোন পর্যায়ে কি উদ্দেশ্যে নাজিল হয়েছে এগুলো উনি বলতেন চিন্তা করুন আর এই সব জিনিসের সাক্ষী ছিলেন মাওলা আলী আলাইসাল্লাম উনি জানতেন কোরআন বা কোন আয়াত কোথায় কোন উদ্দেশ্যে কোন ব্যাকগ্রাউন্ডে নাজিল হয়েছিল তাই হজরত আলী আলাহ ইসলামের এই সুকন্যা উনি ওইভাবে কোরআনের তাফসির করতেন যেভাবে কোরআন অবতীর্ণ হয়েছিল তাই ওনাকে আলেমা গায়রে মোয়াল্লেমা বলা হয় আরেফা মানে সমস্ত প্রকারের জ্ঞান রাখতেন উনি মারেফাত রাখতেন মাসেকা বড় বিশ্বাসী বা ভরসামান ছিলেন উনি সবাই ওনার প্রতি বিশ্বাস রাখত ওনার প্রতি একটা আস্থা রাখত ফাদেলা সমস্ত ফজিলতের মানিক ছিলেন বিবি সালাম সালামুলায়া কামেলা মানে পরিপূর্ণ অনেক অনেক সময় পুরুষদেরকে কমপ্লিট আর নারীদেরকে ইনকমপ্লিট বলা হয় কিন্তু নারীদের মধ্যে বিবি সালাম সালামুল্লাহ আলহকে কামেলা খেতাব দেওয়া হয়েছে অর্থাৎ পরিপূর্ণ নারী ছিলেন এক নারীকে যেমন হওয়ার দরকার সমস্ত বিষয় বুদ্ধির দিক থেকে শিক্ষার দিক থেকে আমাল কার্যের দিক থেকে সমস্ত দিক থেকে উনি একটা কমপ্লিট নারী ছিলেন তাই ওনাকে কামেলা বলা হয়েছে আবেদা আলিম মোহাম্মদ ওনার বিখ্যাত পদবী মানে আলে মোহাম্মদের ঘরের নারীদের মধ্যে এবাদাতে উনি বিখ্যাত ছিলেন নিজের জীবনে কখনো নামাজের সব সালাতুল্লাহ জন্য নামাজকে ত্যাগ করেননি বা কাজা করেননি তাই ইমাম হোসেন আলাহ ইসলাম যখন শেষ বিদায়ের জন্যে এসেছিলেন তখন বলেছিলেন লা তানসিনি ইয়া উখতি জাইনাব ফিনাফেলাতিল্লাইল ইয়া উখতি জাইনাব লা তানসিনি ফিলাফেলাতিল্লাইল আয় আমার প্রিয় বোন জাইনাব রাতের নফল নামাজ অর্থাৎ তাহাজ্জুদ নামাজ যেন আমাকে ভুলে যেও না বা ভুলো না আমাকে স্মরণে রেখো তার মানে কি ইমাম যুগের ইমাম বলছেন নিজের বোনকে কত বড় একটা আস্থা বা বিশ্বাস ছিল এই বোনের ওপরে যে বোন জীবনে কখনো নামাজের সব ত্যাগ করেনি আপনারা জানেন যদি কেউ একবার নামাজে সব শুরু করে আর কন্টিনিউয়াসলি চল চল্লিশ দিন ধারাবাহিকভাবে প্রতিদিন বিনা গ্যাপে চল্লিশ দিন যদি কেউ নামাজে সব পড়ে তা আল্লাহ তার ভাষায় এমন একটা প্রভাব সৃষ্টি করে দেয় তখন ইমাম নবীদের কথা যেমন অন্যদের অন্তরে স্থান করে বা অন্যদের উপরে প্রভাব সৃষ্টি করে সবাই মানার চেষ্টা করে ওইরূপ বিবি জাইনাব সালামুল আলাইহা যা বলতেন সামনেওয়ালা তা মানতে বাধ্য হতো বা সামনেওয়ালা নতশির হয়ে যেত এজিদের মতো জালিমকে নতশির করেছিলেন বিবি জাইনাব কুফার বাজারে উনি যখন খোদ্া দিচ্ছিলেন চারিদিকে বাজারের লোক দাঁড়িয়ে ওনার খোদ্া শুনছিল আর সঙ্গে পশু পাখিরাও ছিল আপনারা জানেন উটের পিঠে আমারই লাগানো হয়েছিল ঘোড়া ছিল অন্য পশুরা ছিল যাদের পিঠের ওপরে সমস্ত সামান ছিল মানুষ বলে মানুষকে চুপ করাতে পারে কিন্তু পশু পাখিদের আওয়াজকে বন্ধ করা কারোর সাধ্যে নয় এটা কারোর কন্ট্রোলে নয় কিন্তু বিবি জয়নাবের সম্পর্কে ইতিহাস লিখেছে উনি যখন কুফার বাজারে খোদবা দিচ্ছিলেন তো উটের গলায় যে ঘণ্টা বাঁধা হয় ছোট ছোট বেল বাঁধা হয় ঘণ্টা বাঁধানো হয় ওই আওয়াজে উট আনন্দিত হয়ে উৎসাহ পেয়ে চলতে থাকে চিন্তা করুন বিবি সাইনাব যখন খুদ্া শুরু করেছেন ওই উটের ঘন্টার আওয়াজ বন্ধ হয়ে গেছে ওই বেলের আওয়াজ আসছে না বা ঘুমরের আওয়াজ বন্ধ হয়ে গেছে ঘোড়ার পায়ে বা উটের পায়ে যে ঘুমর বাঁধা থাকে সেগুলোর আওয়াজ বন্ধ হয়ে গেছে আর সমস্ত পশু পাখিরা নিস্তব্ধভাবে মানে বিনা কোনো আওয়াজে বিবি জাইনাবের খোদবা দেওয়ার সময় চুপচাপ দাঁড়িয়ে আছে আর পুরো বাজার বিবি জায়নাবের খোদবা শুনছেন কারবালার ঘটনার পরে যখন ওনাদেরকে কয়দি করে বন্দি করে কুফায় ইবনে জিয়াদের দরবারে নিয়ে যাওয়া হচ্ছিল তো এক সময় বিবি জায়নাব ওই কুফার শাহজাদি ছিলেন ওনার পিতা ওখানকার খলিফা ছিলেন আর সেখানে তার কন্যাকে যখন ওইভাবে বন্দি করে নিয়ে আসা হয়েছিল কত কষ্টের সময় ছিল সেটা ভাষায় বর্ণনা করা যায় না আজ কোনো পরিবেশে কোনো যদি সম্মানিত ব্যক্তিকে তার নিজের এলাকায় তার নিজের গ্রামে কি পাড়ায় যদি লজ্জিত করা হয় তো সে কষ্ট সহন করতে পারে না তাই বিবি জাইনাব সালামুল্লাহ আলাহা ওখানে খোদবা দিয়েছিলেন আর ওনার খোদবার আওয়াজ শুনে জায়দ বিন আরকাম নইলে আবদুল্লা ইবনে মতুম নামের সাহাবি যিনি নিজের দৃষ্টি হারিয়ে ফেলেছিলেন শুধু আওয়াজ শুনে বলছিলেন আয় আমার ভাইরা আয় কুফাবাসীরা কি আমাতে এসে গেছে নাকি না চাচা কেমা আমার কেন আসবে না আমি বাজারে আলীর আওয়াজ শুনছি হজরত আলী তো দুনিয়া থেকে চলে গেছেন চল্লিশ হিজড়িতে আর এটা আমরা একষট্টি হিজড়িতে এখন এখন আলীর আওয়াজ আমি কি করে শুনছি তখন সবাই বলছেন এটা আলীর আওয়াজ নয় এটা ওনার বড় কন্যা জাইনাবের আওয়াজ চিন্তা করুন তখন ওই সাহাবি বলছে আল্লাহ আমি এতদিন কষ্ট পেতাম আঘাত পেতাম যে আমি দৃষ্টিহীন হয়ে গেছি আমি আর দেখতে পাচ্ছি না দুনিয়া বা কিছু দেখে পড়তে পারছি না কিন্তু এখন আমি শুকর করছি আল্লাহ তোমার হাজার শুকর যে আমার দৃষ্টি তুমি তুলে নিয়েছ এই বাজারে কুফায় বেপর্দা আলীর নবীর ঘরের সন্তানদেরকে দেখার আগে চিন্তা করুন কেননা ওনাকে খবর দেওয়া হয়েছিল উনি যখন জিজ্ঞাসা করলেন জায়নাব এখানে কি করে আসছেন উনি তো মদিনায় তখন বলা হয়েছে ওনাদেরকে কারবালার ঘটনার পরে কয়দি করে নিয়ে আসা হয়েছে আর ওনারা এখন বেপর্দায় মাথায় পর্দাও নেই চিন্তা করুন তাই তখন উনি শুকর করেছিলেন ওই সাহাবি আল্লাহ তোমার হাজার শুকর যে আমার দৃষ্টি নিয়ে নিয়েছ আমি বেপর্দায় আলে নবীকে নবীর বংশের পবিত্র নারীদেরকে আওলাদে আলীকে আলীর সন্তানদেরকে দেখছি না আর এসব করেছিল কিন্তু উম্মাতে মুসলিমার পথভ্রষ্টরা দুষ্কর্মীরা দুঃখের বিষয় এটা অন্যরা করেনি তাই বিবি জাহনাব সালামুল্লাহ আলাইহার যে সমস্ত পদবি যদি আমি সব ব্যাখ্যা করতে চাই তো হয়তো সম্ভব হবে না তবুও যতটুকু সম্ভব বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহা কত মর্যাদাধারী নারী ছিলেন জানার সম্পর্কে বলা হচ্ছে ফাদেলা কামেলা আবেদা আলে মোহাম্মদ মাসুমাতুসগরা ও তালিয়াতুল মাসুমা মানে মাসুমের পরে যে স্থান হয় সাধারণ মানুষের সেই স্থানে ছিলেন উনি উনি মাসুম ঘোষিত মাসুম ছিলেন না মাসুম চোদ্দ নবী করিম সাল্লাহ সাল্লাম ওনার কন্যা ফাতেমা জাহরা এবং বারো এমাম এই চোদ্দ জন মাসুম নিষ্পাপ কিন্তু ওনাদের পরে যারা এই বিশ্বের নিষ্পাপ জানাদের জীবনে কোনো পাপ ছিল না তাদেরকে তালিয়াতুল মাসুম বলা হয় অর্থাৎ ইসমাতে সোগরার হামিল ছিলেন ওনারা বা মাসুমায় সোগরা ওনাদেরকে বলা হয় মানে মাসুমের পরের দরজা ওনাদের ওনারা নিজের জীবনে কখনো কোনো পাপ করেননি কখনো কোনো ভুল করেনি আল্লাহর কোনো হুকুমের বিরোধিতা করেননি নবীর কোনো আদেশকে অমান্য করেননি তাই ওনাদেরকে তালিয়াতুল মাসুমা বলা হয় অর্থাৎ মাসুমের পরে যে দরজা সেই দরজা ওনারা পেয়েছিলেন আমিনা আমিনাতুল্লাহ আল্লাহর আমানতদার ছিলেন রাজদার ছিলেন নারীদের মধ্যে সর্বপ্রথম যিনি কোরআনকে হিফস করেছিলেন তিনি ছিলেন মা ফাতেমা জাহরা নিজের স্বামীর কাছ থেকে শুনে শুনে নবী করিম সাল্লু আলাইসাল্লাম হজরত আলী আলাইসাল্লামকে বলতেন আর হজরত আলী আলাইসাল্লাম সেই আয়াতগুলো মা ফাতেমাকে বলতেন উনি স্মরণ করেছিলেন আর ফাতেমা নিজের সন্তানদেরকে দুধ পান করার সময় আমাদের মেয়েরা বউরা অনেক অনেক সময় লরি বলা হয় গজল গায় বিভিন্ন গান গায় বাচ্চাদেরকে ঘুম পাড়ানোর জন্যে বা বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্যে মা ফতেমা জাহারা যখন নিজের বাচ্চাদেরকে সান্ত্বনা দিতেন মানে ঘুম পাড়াতেন কোলে নিয়ে হাসান হোসেন আলাহমা সালাম হোক কিজাইন আবু কুলসুম আলাহমা সালাম হোক যখন এনাদেরকে সান্ত্বনা দিতেন তো কোরআনের আয়াত পড়তেন চিন্তা করুন তো হাফেজায় কোরআন সর্বপ্রথম নারীদের মধ্যে বিবি ফাতেমা ছিলেন আর ওনার পরে ওনার কন্যা জাইনাব সালামুল্লাহ আলাহ ছিলেন আমার আমিনাতুল্লাহ নাইবাতু জাহরা বিবি জাহরার না এবনাকে বলা হয় বা সানিয়ে জাহরা বলা হয় মানে বিবি জাহরার মতো কোনো নারী বিশ্বে ছিলেন না বিশ্বের নারীদের মধ্যে সর্ব উত্তম নারী ছিলেন নবীর কন্যা ফাতেমা জাহরা তাই নবী করিম সাল্লাহ সাল্লাম নিজের এই কন্যাকে নিজের উম্মাতের নারীদের জন্য আইডিয়াল করেছিলেন আদর্শ করেছিলেন বা উদাহরণ ঘোষণা করেছিলেন সমস্ত নবী বা মাসুমিনরা পুরুষদের জন্য আইডিয়াল ছিলেন আর নবী নিজের কন্যাকে নিজের উম্মাতের নারীদের জন্য আইডিয়াল করেছিলেন তাহলে কত মর্যাদা রাখতেন কত সম্মানিত স্থান রাখতেন আল্লাহ রসুলের নজরে এবারে ভেবে নিতে হবে আর সেই বিবি ফাতেমা জাহরার পরে যদি কেউ ওনার মতো ছিলেন এই বিশ্বে নারীদের মধ্যে তো তিনি ছিলেন বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহা তাই ওনাকে সানিয়ে জাহরা বা নায়বাতু জাহরা বলা হয় তারপরে ওনাকে শরিকাতুল হোসেন বা শরিকাতুল শহাদা বলা হয় মানে কারবালাই ইমাম হোসেন আলাইসালাম যে কুরবানি পেশ করেছিলেন বা যে উদ্দেশ্য নিয়ে উনি মদিনা থেকে রওনা হয়েছিলেন তো জানেন যখন মদিনা থেকে রওনা হচ্ছিলেন তো বিবি জাইনাব নিজের স্বামী আবদুল্লার কাছে এসে বলছিলেন আয় আবদুল্লাহ আমার ভাই হোসাইন মদিনা ছেড়ে যাচ্ছেন উম্মত ওনাকে বাধ্য করছেন আর আমার পিতা আমাকে বহু ওসিয়ত করে গেছেন আর তাই সেই ওসিয়াতের মধ্যে একটি ওসিয়াত আই জাইনাব মায়ের পরে তুমি আমার বাচ্চাদের রক্ষক বিবি জাইনাব ছোট বোন ছিলেন হাসান হোসাইনের কিন্তু সম্মানে মায়ের মতো ছিলেন তাই মাউলা আলী আলাইসাল্লাম নিজের শেষ ওসিয়াতে বলেছিলেন আই জাইনাব আমার বাচ্চাদের মা ফাতেমার পরে তুমি এদের রক্ষক যেখানে যাবে আমার বাচ্চারা বা যেখানে থাকবে তুমি সাথে থেকো ছায়ার মতো সাথে থেকো তাই যখন ইমাম হোসেন আলাইসাল্লাম মদিনা থেকে কারবারের উদ্দেশ্যে বা উম্মাতের হেদায়তের উদ্দেশ্যে যখন রওনা হচ্ছিলেন ইন্নি খরাস তুলে তালাবিল ইসলাফ উম্মতে জাদ্দি আমার নানার উম্মতরা পদভ্রষ্ট হয়ে গেছে তারা দিন থেকে দূরে চলে গেছে তারা হেদায়ত থেকে অনেক দূরে চলে গেছে তাদের হেদায়তের জন্যে তাদের সংশোধনের জন্যে তাদের ইসলার জন্য যাচ্ছি তখন বিবি জায়নাব বললেন এ আবদুল্লাহ আমি আমার ভাই আমার ভাইকে একা যেতে দেবো না আমি যেতে চাই তাই পায়ে পায়ে সমস্ত হোসাইনি মিশানে বা এই দিনের রক্ষায় বিবি জয়নাব ইমাম হোসেন আল ইসলামের সাথে ছিলেন পাশে ছিলেন তাই ওনাকে শরিকাতুল হোসাইন বলা হয় ওইভাবে বিবি ফাত জয়নাব সালামুল আলাইকে ফসিহা বলিগা বা আরও বহু বিখ্যাত পদবী মানে ওনার ভাষা বড় উচ্চ বা সুন্দর ভাষা ছিল যে কথা শুনে সবাই সন্তুষ্ট হতো ইমাম নবীদের মতো উনি উচ্চ শিক্ষিত ছিলেন বা উচ্চ শিক্ষিত ভাষা ব্যবহার করতেন তাই বিবি জাইনাব সালামুল্লাহ আলাহার জীবনের আনো অনেক কিছু আছে যেগুলো আমরা হয়তো এখনও শুনিনি বা জানিনি তাই সেগুলো জানতে হবে বিবি জাইনাব সালামুল্লাহ আলাহা মাওলা মুশকিল কোষার মুশকিল কোষা কন্যা অনেক অনেক সময় আপনাদের অনেক সমস্যার সমাধানের জন্য আমি বিবি জাইনাব সালামুল্লাহ আলাহার জিয়ারত পড়তে বলি আর ওনার জিয়ারত পড়ার পরে ওনার দুরেকাত নামাজ পড়ে ওনাকে হাদিয়া করতে বলি আর ওনার কাছে ইস্তেগাসা করতে বলি ফরিয়াদ করতে বলি কেন জানেন কেননা আল্লাহর তরফ থেকে এই কেরামাত ওনাকে দেওয়া হয়েছিল যে বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহা এই আল্লাহর দিনের রক্ষার জন্যে বড় কষ্ট সহেছিলেন বড় বেদনা সহেছিলেন তাই ওনাকে অম্মুল মাসাহেব বলা হয় মুসিবত দুঃখ কষ্টের মা মানে এত কষ্ট উনি সহন করেছিলেন তাই ওনার কাছে যদি কেউ ফরিয়াদ করেন বা ওনাকে ওসিলা করেন তো আল্লাহ রব্বুল আলমিন ওই উম্মুল মাসাহেবের বরকতে উম্মুল মাসাহেবের সেফারিশে অনেকেরকে দুঃখ কষ্ট বা ভালো মুসিবত থেকে মুক্তি দান করে ওনার জিয়ারতকে একবার তর্জমার সঙ্গে ব্যাখ্যার সঙ্গে পড়ে তো দেখুন বিবি জাহেনাব কি ছিলেন কিভাবে এই দিনে রক্ষা করেছিলেন কিভাবে নবীর আহলে বায়তের এই মজাবকে বাঁচিয়েছিলেন তাই ওনার লাকাব শরিকাতুল হুসাইন অর্থাৎ ইমাম হোসেন আলাইসলামের সাথে থেকে যেমন ইমাম হোসেন আলাইসলামের জিদের জীবনদান দিয়ে রক্তদান দিয়ে সব কিছু কোরবানি করে দিনকে বাঁচিয়ে গেছেন আর সেই দিনের প্রচার বা সেই দিনের হকিকাত উনি যেখানে গিয়েছিলেন সেখানে বর্ণনা করেছিলেন তাই আজও বিবি জায়নাবের আজাদারিকে উম্মাতে মুসলেমা বিশেষ করে আহলে বায়তের অনুগামী অনুসারীরা বাকি রেখে আছে যে আজাদারির মাধ্যমে দিনের প্রচার হচ্ছে সঠিক দিন সঠিক ইসলাম সঠিক ইসলামিক ইতিহাস বা সংবিধান অন্যদের কাছে পৌঁছাচ্ছে আল্লাহ এই সিলসিলাকে বাকি রাখুক কেয়ামত পর্যন্ত জারি থাকুক ইমামে জামান আলাইসাল্লামের জোহরের পরে নবীর ওই দিন পুনরায় একবার পুরো বিশ্বে প্রচারিত হবে আর তখন পুরো বিশ্বে একটাই দিন হবে দিনে ইসলাম ওই শান্তির দিন যে শান্তির দিনকে আলী ও আউলাদে আলী অর্থাৎ আলী ও ফাতেমার সন্তানরা নিজের কুরবানি দিয়ে বাঁচিয়ে গেছেন তো বিবি জাইনাব সালামুল্লাহ আলহার জন্ম তারিখ হচ্ছে এক সাবান আবার অনেক রবায়ত পাঁচ জমাদুল আওয়ালও বলে তবে বেশিরভাগ রবায়ত বলছে উনি সাবান মাসের প্রথম তারিখে পাঁচ বা ষষ্ঠম হিজিত জন্ম নিয়েছিলেন মদিনায় আর ওনার অফাত বা শাহাদাতের তারিখ হচ্ছে পনেরোই রজব তেষট্টি হিজড়িতে অর্থাৎ কারবালার ঘটনার দু বছর পরে উনি শহীদ হয়েছিলেন দামিষ্কে ওনাকে শহীদ করা হয়েছিল যে ঘটনা আমি আগে শুনেছি আর ওনার কবর হচ্ছে দামিষ্কের বিখ্যাত একটি শহর মানে ক্যাপিটাল সিরিয়ার ক্যাপিটাল হচ্ছে দামিষ্ক আর দামিষ্কের এক সাইটে হচ্ছে এক শহর যাকে রাবিয়া বলা হতো এখন ওই শহরকে সৈয়দা জাইনাব বলা হয় বিবি জাইনাব ওখানে শহীদ হয়েছিলেন ওখানে ওনার কবর ওনার রওজা আছে বলে ওই পুরো শহরের নাম সিটির নাম এখন হয়ে গেছে মদিনাত সৈয়দা জাইনাব মানে বিবি জাইনাবের শহর আল্লাহ আমাদের সকলকে ওনার কবরের জিয়ারত নসিব করুক আগর জন্নত রোয়ে জমিন আস্ত হামিন আস্ত হামিন আস্ত হামিন আস্ত ওনার কবরের দরওয়াজার উপরে মানে রওজার দরওয়াজার উপরে এই একটা ফার্সি কবিতা লেখা আছে যে জমিনের ওপর যদি কেউ জান্নাত দেখতে চায় তো এসে দেখুক এই সেই জান্নাত তো ওই জান্নাতের দর্শন আল্লাহ আমাদের সকলকে নসিব করুক ওনার পিতা হজরত আলী ইসলাম ওনার মা জননী মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলেহা আর ওনার জীবন সাথী ছিলেন জনাবে আবদুল্লাহ ওনার জীবন সাথী আবদুল্লাহ ইবনে জাফরে তৈয়ার আর বিবি জায়নাবের টোটাল পাঁচটি সন্তান ছিলেন চারটি ছেলে একটি মেয়ে মোহাম্মদ অন আলী আব্বাস আর উম্মে কুলসুম আব্বাস ওনার ভাইয়ের নামও ছিল আবার ওনার ছেলের নামও উনি আব্বাস রেখেছিলেন উম্মে কুলসুম ওনার বোনের নাম ছিল আবার ওনার একমাত্র কন্যা ছিল তার নামও উনি উম্মে কুলসুম রেখেছিলেন তাই বিবি জায়নাবের কুনিয়াত হচ্ছে উম্মে কুলসুম আর ওনার ছেলে অনু মোহাম্মদ কারবালায় শহীদ হয়েছিলেন আর আলিও আব্বাস নিজের পিতা জানাবে আবদুল্লার সঙ্গে ছিলেন আর বিবি জায়নাব সালামুল্লাহ আলাইহার টোটাল বয়স ছিল সাতান্ন বছর আর বিবি জায়নাব সালামুল্লাহ আলাইহার আরও বহু কিছু উল্লেখীয় ঘটনা আছে তবে সংক্ষিপ্তে শুধু বিবি জাইনাব সালামুল আলহা এজিদের দরবারে এজিদের মতো সেই সময়ের সর্ব শক্তিশালী ব্যক্তি ছিল এজিদ সেই এজিদকে কি করে চ্যালেঞ্জ করেছিলেন বা এজিদের সঙ্গে কি ভাষায় কথা বলেছিলেন এই খোদবাটা শুনুন আমি সামান্য একটু ব্যাখ্যা করে বলতে চাই বিবি জাইনাব সালামুল্লাহ আলহা এজিদ দরবারে এজিদকে আঙুলের ইশারা করে বলছেন अय अजीद अगरचे हादसात ज़माना ने हमें इस मोड़ पर ला खड़ा किया और मुझे कैदी बना बनाया गया लेकिन जान ले मेरे नज़दीक तेरी ताकत कुछ भी नहीं है अय अजीद আজ দুর্ঘটনা আমাদেরকে এই পরিস্থিতিতে এনে দাঁড়িয়ে দিয়েছে আজ আমি কয়েদি হয়ে তোর দরবারে এসেছি আমাকে কয়েদি করে এখানে নিয়ে এসেছে কিন্তু মনে রাখিস আমার নিকটে তোর শক্তি তুচ্ছ কোনো মর্যাদা রাখে না তোর শক্তির কোনো প্রভাব নেই আমার উপরে খোদা কি কসম খোদা কে সবা কিসি সে নেই ডরতি আল্লাহর কসম কে বলছেন আমি আল্লাহর ছাড়া কারো ভয় করি না বিবি সাইনাব কার নাম শুনুন আল্লাহ ছাড়া কারো ভয় করি না उसके सवा किसी और से गिला ও শিকোয়া भी नहीं करूँगे আর আল্লাহর ছাড়া অন্যর কাছে কোনো প্রকারের নালিশও করবো না এই যে দুর্ব্যবহার আমাদের সঙ্গে করা হয়েছে যে জুলুম অত্যাচার হয়েছে এর জন্য আমি আল্লাহর কাছে নালিশ করব যারা জুলুম করেছে তাদের বিরুদ্ধে আল্লাহকে জানাবো কেননা দুনিয়ায় আমার নজরে কেউ এমন নেই যার কাছে নালিশ করলে আমি এনসাফ পাবো কেননা তখন দুনিয়া বেশিরভাগ জালিমের পক্ষে চলছিল উম্মতে মুসলিমা নবীর উম্মত কলেমা পড়নেওয়ালা মুসলমানেরা ইসলামের বিরুদ্ধে চলছিল ইসলামের বিরুদ্ধে কাজ করছিল আর গর ইসলামী কাজে এজিদকে সাপোর্ট করছিল এজিদ জেনাখর ছিল শরাবখর ছিল মেহরামদের সঙ্গে জেনা করত নামাজ পড়তো না আরও অনেক যেটা ইতিহাস লিখেছে কেননা এমাম হোসেন আলাইসালাম যখন কারবালার জন্যে মদিনা থেকে রওনা হচ্ছিলেন বা মদিনা থেকে মক্কায় পৌঁছেছিলেন তো মক্কা থেকে উনি সামে যেতে চাচ্ছিলেন এজিদ বা এজিদিদের সংশোধনের জন্য ওদের এসলার জন্যে তো আগে ইরাকে এক নিজের সাফিরকে পাঠিয়েছিলেন জানাবি মুসলিম ইবনে আকিলকে আর আবদুল্লাহ নামক এক ব্যক্তিকে পাঠিয়েছিলেন স্বামী যাও ওখানকার পরিস্থিতি জেনে আমাকে খবর দাও আমি যদি প্রয়োজন হয় তো ইরাক হয়ে শামে যেতে চাই এজিদের দেশে যেয়ে তাকে সংশোধন করতে চাই তার ভুল ভাঙতে চাই সুতরাং শাম থেকে ওনার সফির বা অ্যাম্বাসিডর ওনার দূত ওনাকে লিখছেন মাওলা বড় দুঃখজনক অবস্থা এখানে নামাজ ছেড়ে দিয়েছে স্বামীরা আর যদি কেউ নামাজ পড়ছে তো ভুল নামাজ পড়ছে ইমাম সাহেব এক পা মুসল্লার উপরে আর এক পা মুসল্লার বাইরে রেখে নামাজ পড়াচ্ছে ইহুদি খ্রিস্টান আজান দিচ্ছে মুসলমানদের মোয়াজ্জিন নেই কাজী বিচার করছে হাতে মদের মদল ধরে আর বলছে কোরআন বলছে লা তাকরুবুসলাত আন্তুম সকারা যখন তোমরা নেশায় থাকবা নামাজের নিকটে যেও না সুতরাং তোমরা মদ পান করো গাঁজা খাও মদ খাও তোমাদেরকে নামাজ পড়ার প্রয়োজন হবে না নামাজের নিকটেও যেতে হবে না এইভাবে শরীয়তকে ভুল ব্যাখ্যা করা হচ্ছে কোরআনের আয়াতকে ভুলভাবে বোঝানো হচ্ছিল জীবিত ব্যক্তিকে দাফন করতে নিয়ে যাচ্ছিল তারা সে চিৎকার করে বলছে ওই খাটিয়ার ওপর থেকে যে আমি বেঁচে আছি না দশ যেখানে খোদা সেখানে দশজন সাক্ষী দিয়েছে তুমি মরে গেছো তোকে মরে গেছো চিন্তা করুন উম্মাতি মুসলিমা কত নিম্ন স্থানে পৌঁছে গিয়েছিল সুতরাং ইমামে হোসেন আলাইসালাম তাদের সংসদের জন্য বাড়িয়েছিলেন আর বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহা পায়ে পায়ে সাথে ছিলেন তাই বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহা কি বলছেন আই এজিদ আই এজিদ মকরো হিলে কে জরিয়ে তু হাম লোগো সে জিতনি দুশ্মনী কর সকতে করলে মানে নিজের মাক্কারি নিজের কুচক্রান্তে বা ষড়যন্ত্রের মাধ্যমে যত কষ্ট দেওয়ার মতো দিয়ে নে আঘাত করে নে কিন্তু মনে রাখিস বিচার আল্লাহর দরবারে দিয়েছি একদিন হিসাব হবে বিচার হবে हम अहले बैत पैगम्बर से दुश्मनी के लिए तू जितनी भी साजिशें कर सकता है कर ले মানে আহলে বাইতে নবীর সঙ্গে শত্রুতার জন্যে যা কিছু করার তোর সাথে আছে সাধ্যে আছে করে নে মনে রাখিস कर ले लेकिन खुदा की कसम तो हमारे नाम को लोगों के दिल ও जहन और तारीख से नहीं मिटा सकता আমাদের নাম আমাদের সম্মান আল্লাহ ও রসুলের যে সম্মান আল্লাহ রসুলের তরফ থেকে আহলে বায়তকে যে সম্মান দেওয়া হয়েছে বা আল্লাহর তরফ থেকে নবী ও নবীর আহলে বায়তকে নবীর বংশধারীদেরকে যে উচ্চ স্থান দেওয়া হয়েছে এই স্থানকে তুই কখনো মুছতে পারবি না অন্যদের অন্তরে আমাদের যে ভালোবাসা আল্লাহ ডান রাখতে বলেছে কোরআন পরিষ্কার বলছে কল্লা আসসালাম আলহ আজরান ইল্লাল মোয়াদ্দা ফিল করবা আয় নবী বলে দিন আমি কিছু চাই না শুধু আমার আহলে বায়তকে ভালোবেসো তো যে আহলে বায়তের ভালোবাসার হুকুমে হুকুম দেওয়া হয়েছে কোরআনে আল্লাহ হচ্ছে আহলেবাদকে ভালোবাসতে হুকুম দিচ্ছে সেই আহলেবাদ হচ্ছে আমরা সুতরাং মমিনদের অন্তর থেকে আল্লাহ নেক বান্ধবদের অন্তর থেকে আমাদের ভালোবাসা তুই মুছতে পারবি না আমাদের ঘরে কোরআন নাজিল হতো সুতরাং ওই আহি ওয়াহি মানে কোরআনের আয়াত যার আমরা সাক্ষী এগুলোকে কখনো মুছতে পারবি না ইতিহাস থেকে আমাদেরকে কখনো মুছতে পারবি না এখানে বিবে জানাব বলছেন हमारी हयात और हमारे इफ्तारात को मिटा नहीं सकता অর্থাৎ আমাদের জীবন হয়তো তুই কতল করতে পারবি কিন্তু আল্লাহর তরফ থেকে আমরা যে দীর্ঘজীবী হয়ে এসেছি মরার পরেও যে আমরা বেঁচে থাকব এই জীবন কেউ মুছতে পারবে না তাই আমি মহরমের সময় বিভিন্ন জায়গায় বক্তব্যের সময় বলেছি এবার আমি চল্লিশের সময় হুগলি জেলায় হুগলি মামবাড়িতে গিয়েছিলাম হুগলি টিভিতে আপনারা হয়তো দেখেছেন আমার বক্তব্য শুনেছেন ওখানে ইন্টারভিউ নেওয়া হয়েছিল আমি যখন মৈলিশ পড়ে নেমেছিলাম তখন একটা ইন্টারভিউ নেওয়া হয়েছিল হুজুর এই চল্লিশে কেন হয় এই কারবালা শহীদদেরকে কেন স্মরণ করা হয় তো আমি ওখানে আমার বক্তব্যের মধ্যে সামান্য এতটুকু বলেছিলাম যে যারা কারবালাই শহীদ করেছিল তারা শেষ হয়ে গেছে যারা জালিম হত্যাকারী অত্যাচারীরা যারা জুলুম করেছিল যারা শহীদ করেছিল যারা মেরেছিল কাতল করেছিল তারা মরে গেছে আর যাদেরকে মারা হয়েছিল কাতল করা হয়েছিল শহীদ করা হয়েছিল আজও তারা বেঁচে আছে পুরো বিশ্বে তাদেরকে স্মরণ করা হচ্ছে বা তাদের স্মরণ হচ্ছে পুরো বিশ্বে সর্ব অধিক যদি কাউকে স্মরণ করা হয় সেই ব্যক্তিত্ব সেই অস্তিত্বর নাম হচ্ছে ইমাম হুসাইন আলাহ ইসলাম যার আজাদারি দু মাস আট দিন আজাদারি হয় চাঁদ মহরমের চাঁদ রাত থেকে নিয়ে আট রবিউল আউ্বাল পর্যন্ত আর চল্লিশ দিন তো কম্পালসারি কন্টিনিউয়াসলি সমস্ত জায়গায় শোকসভা রাখা হয় মিছিল বাহির হয় জুলুস বাহির হয় মজলিস হচ্ছে মাতম হচ্ছে তাই বিশ্ব রেকর্ডে এটা যে কোনো ব্যক্তিকে এই দুনিয়ার বুকে অত স্মরণ করা হয়নি যত ইমামে হোসাইন ও কারবালার শহীদদেরকে স্মরণ করা হয়েছে বা হচ্ছে এখনও আর এর জন্যে মেন ভূমিকায় ছিলেন বিবি জাইনাব সালামুল আলাইয়া বিবি জাইনাব যদি নিজের ভাইয়ের কুরবানি বা কারবালার শহীদদের কুরবানিকে জাগৃত না করে যাতেন না জাগিয়ে যাতেন না বলে যাতেন যে এইভাবে জুলুমের সঙ্গে আমাদেরকে কারবালা শহীদ করা হয়েছে আমার ভাই বা তার সাথীদেরকে শহীদ করা হয়েছে তার উদ্দেশ্য এই ছিল যখন বলেছেন সমস্ত জায়গায় লোকে জানার পরে যে এজিদকে ভুল বুঝে তারা সম্মান করছিল তখন তাদের সেই এজিদের উপরে লানাত পড়া শুরু করেছে কিন্তু দুঃখের বিষয় এখনও উম্মাতে মধ্যে উম্মাতে মুসলিমার মধ্যে কিছু এখনও আহলে বায়াতের চরম শত্রুদের দল আছে যাদেরকে নাসিবি বলা হয় তারা এখনও এজিদকে রাজিয়াল্লাহ তালা আনো বলছে এর চেয়ে তো ইসলামের উপরে বড় অত্যাচার হতে পারে না যেখানে তারা ইমাম হোসাইনকেও রজি আল্লাহ তালা আনু বলছে যিনি শহীদ হয়েছেন বা জানাকে শহীদ করা হয়েছিল আর যে শহীদ করিয়েছে তাকেও রজি আল্লাহ তালা আনু বলা হচ্ছে এরা বিবেকহীন এদের মধ্যে যদি সেই জ্ঞান থাকতো কখনো জালিম এবং মজলুম উভয়কে রাজি আল্লাহ তালা আনু বলতো না কেউ তো একজন পাপি হবে কেউ তো একজন আল্লাহর লানাতের মালিক হবে কোরআনে যাদের উপরে লানাত করা হয়েছে আয়াতগুলো একবার তুলে দেখুন যারা অন্যদের উপরে জুলুম করবে মিথ্যা কথা বলবে হককে লোকাবে সত্যর পথ থেকে অন্যদেরকে সরিয়ে দেবে তাদের উপরে লানত করা হয়েছে আর যারা ইসলামের পরচামকে তুলে চলে তুলে ধরেছিলেন সত্যের পথের পথিক ছিলেন ন্যায় বিচারক ছিলেন তাদেরকে শহীদ করা হয়েছিল তো শহীদদের উপরে সালাম করা হয়েছে আর জালিমদের ওপরে কোরআনে লানাত করা হয়েছে সেই জালিমকে যদি কেউ রাজিয়াল্লাহ তালা আনো বলে তো আমার মনে হয় ওই ব্যক্তি যে রাজিয়াল্লাহ তালা আনো বলছে ওর চেয়ে তো বড় লানাতি এই দৃশ্যে এই দুনিয়ায় আর কেউ হতে পারে না তাই বিবি জাহনাব সালাম আলাহা নিজের খোদ ভাই আরও অনেক কিছু বলেছেন এখানে বিবি জাহনাব সালামুল্লা আলাহা বলছেন আই এজিদ মনে রাখিস আমাদের উপরে যে আল্লাহর ওই নাজল হয়েছে মানে কোরআন যে আমাদের করে এই কোরআনকে তুই কখনো মুছে ফেলতে পারবি না কোরআন এজিদ বহুবার বলতো বা লিখেছে হিস্ট্রি তুলে দেখুন কোরআনের সম্পর্কে এজিদের বিখ্যাত ভাষা বা কথা হচ্ছে লা খবরুন যা ওয়ালা ওয়াহিউন নাদাল না নবীর ওপরে কোনো রকমের খবর এসেছিল মানে আকাশ থেকে কোনো খবর নিয়ে এসেছিল জিব্রাইল না কোনো আয়াত নাজিল হয়েছিল প্রকাশ্যভাবে সে কোরআনকে অমান্য করছে ইনকার করছে চিন্তা করুন এটাই হচ্ছে সর্ব বা সর্ববড় জুলুম ইস্তাকফুল্লাহ রব্বি ওয়াতুবিল্লাহ চিন্তা করুন এজিদ প্রকাশ্যভাবে পুরো কোরআনকে অমান্য করেছে লা খবরুন যা ওয়ালা ওয়াহিউন নাদাল আয় উম্মতে মুসলিমার মোল্লা মৌলভী ভাইরা আপনারা কি এগুলো পড়েননি আপনারা এগুলো শোনেননি যে এজিদ বলছে লা খবরুন যা ওয়ালা ওয়াহিউন নাদাল লাইবাত বানু বিল হুকুমা বানু মানে নবী ও নবীর বংশধারীরা রাজিত্ব পাওয়ার আশায় একটা ষড়যন্ত্র করেছিল একটা খেলা করেছিল তারা ইসলামের নামে এ কথা হচ্ছে কার হাকিমে শাম যাকে মুসলমান কাতিবে ওহি বলে তার ছেলের কথা বলছে যে বাপকে মুসলমান বলছে উনি কোরআনের আয়াত লিখতেন নবীর কাছে যে আয়াত আসতো বা নবীর উপরে যে আয়াতগুলো নাজিল হতো এজিদের বাপ নাকি লিখতো আর এজিদ এজিদ বলছে আমার বাপ কি লিখতো নবীর ওপরে কোনো আয়াত নাজিল হয়নি কোনো ওই আসেনি লিখত কি তো আমরা কাকে সত্য বলে মানব উম্মাতে মুসলিমা যে এজিদের বাপকে কাতিবে ওহি বলে না এজিদ যে বলছে না কোনো আয়াত নাজিল হয়েছিল না কোনো আল্লাহর তরফ থেকে খবর এসেছিল আয় উম্মাতে মুসলিমা আর কবে আপনাদের ভুল ভাঙবে আর কবে আপনারা জাগবেন আর কবে এই সমস্ত হকিকত জানার পরে নিজের ওই সমস্ত ভুল ভ্রান্তি থেকে বাইরে আসবেন যে ভুলের মধ্যে এখনও পড়ে আছেন এখনও হক ও বাতিলকে মিক্সর করছেন আর কোরআন তাদের উপরে লানাত করেছে যারা হকের সঙ্গে বাতিলকে মিক্স করে এজিদকে উম্মতে মুসলিমার অভিভাবক বলে মেনে নেওয়া এটা ইসলামের ওপরে সর্ব শ্রেষ্ঠ জুলুম এর চেয়ে তো বড় জুলুম হতে পারে না এক বৎকারকে এক পাপিকে তারা ইসলামের প্রতিনিধি বলছে যাক बीबी जैनब सलाम अलैहा बोलते ऐ अजीद मने राखिश और उसी तरह तूने अपने दामन पर लगे नंगो आर के बदनुमा दाग को भी नहीं धो सकता এই আমাদের কাতল করার জন্য যে তোর গায়ে যে রক্তের দাগ লেগেছে এই যে কারবালার শহীদদের রক্ত এ দাগ তুই নিজের চরিত্র নিজের শরীর থেকে নিজের জীবন থেকে কখনো মুছতে পারবে না খোদা কে নফরিন আর লানা তো উন হো জালিমো আর সিতমগারো পর যারা চিন্তা করুন সেই সময়ের সর্বশক্তিশালী ব্যক্তির সামনে আলীর কন্যা জায়নাব কি বলছে লানাত হোক ওই জালিমদের উপরে ওই অত্যাচারীদের উপরে যারা এই যারা এই সমস্ত জুলুম আমার বা আমার পরিবারের উপরে করেছে চিন্তা করুন এত শক্তিধারী সেই নারীর জন্মদিবস আজ বিবি সাইনাব সাল্লামুল্লাহ আলহার আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুক কারবালার শহীদরা নিজের রক্তদান দিয়ে যে ইসলামকে বাঁচিয়ে গেছেন সঠিক পথকে দেখিয়ে গেছেন আর যে ইসলামের প্রচার বিবি জায়নাব সালামুল্লাহ আলহা নিজের আজাদারের মাধ্যমে যেখানে গিয়েছিলেন জানেন ওনারা কয়েদখানা থেকে রেহাই হয়ে মদিনায় ফিরে এসেছিলেন পুনরায় ওনাদেরকে গ্রেফতার করা হয়েছিল যখন এজিদ খবর পেল যে সমস্ত লোক যখন হকিকত জানতে পেরেছে তো সহানুভূতির জন্য সবাই ইমামে জামির আব্দুল আল্লাহ সালামের কাছে আসছে নারীরা বিবি জাইনাবের সালামুল্লাহ আল্লাহর কাছে এসে সহানুভূতি জানাচ্ছে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে দুঃখ প্রকাশ করছে তো এভাবে যখন এজিদকে খবর দেওয়া হলো যে এখন পুরো পরিবেশ তোমার বিরুদ্ধে চলে যাচ্ছে সঙ্গে সঙ্গে পুনরায় আবার গ্রেফতারের হুকুম দেওয়া হলো আর এজিদ লস্কর পাঠিয়ে ফৌজ পাঠিয়ে সৈনিক পাঠিয়ে মদিনা থেকে পুনরায় গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছিল আলে রসুলকে নবীর বংশধারীদেরকে তো সেই সময় মদিনা থেকে মক্কা নিয়ে যাওয়া হয়েছিল মক্কা মক্কায় উনি যখন ইসলামের প্রচার করলেন কারবালার শহীদদের শাহাদাতের ঘটনা শোনালেন মক্কার পরিবেশ চেঞ্জ হয়ে গেল এজিদের পক্ষে ছিল এজিদের বিরুদ্ধ হয়ে গেল সঙ্গে সঙ্গে ওখান থেকে বিবি জাইনাবকে এমামে জাইনুল আবদিন আলাইসালামকে বা আহলে বায়দকে কতিফ বা তায়েফ শিফট করা হলো ওখানে যখন ওনারা দিনের প্রচার করলেন আজাদারি করলেন আজাদারির মাধ্যমে কারবালার ঘটনা বললেন ওখানে পরিবেশ চেঞ্জ হয়ে গেল ওখানকার গভর্নর লিখলো এজিদকে এজিদ যদি এইভাবে প্রচার হতে থাকে তো খুব শীঘ্র পুরো এলাকা তোমার বিরুদ্ধে চলে যাবে সুতরাং ওখান থেকে কতিফ আহসা দাম্মাম বিভিন্ন সৌদি আরবের এলাকা বিখ্যাত এরিয়া সমস্ত জায়গায় ভ্রমণ করানো হয়েছিল বা শিফট করা হয়েছিল তারপরে ওখান থেকে ইস্কান্দারিয়া কাহেরা বালাবাক এই সমস্ত বিখ্যাত জায়গা যেগুলো ইতিহাস লেখা হয়েছে আর বিবি জানাব যেখানে যেখানে গিয়েছিলেন সব জায়গায় কারবালার ঘটনা শুনিয়েছিলেন আজাদারির মাধ্যমে সঠিক ইতিহাস বলেছিলেন সেগুলো জানার পরে যখন পরিবেশ চেঞ্জ হতে শুরু হলো তখন এজিদ বাধ্য হয়ে এক থেকে এক স্থান পরিবর্তন করাতে শুরু করলো আর শেষে নিজের দেশে ডেকে শহীদ করিয়ে দিল বা শহীদ হয়ে গেলেন তাই আজ বিবি জাইনাব সালামুল্লাহ আলাইয়ার রওজা দামিশকে যেটা রওয়ায়তে পাওয়া যায় যখন উনি ওই স্থানে পৌঁছেছিলেন যেখানে ওনার ভাইয়ের মাথাকে এক গাছে ঝুলিয়ে রাখা হয়েছিল দর্শকদেরকে দেখানোর জন্য এজিদ নিজের জিত মানে যেটা জয়লাভ দেখাচ্ছিল তাই সেই গাছের যে কাছে যখন বিবি জয়নাব পৌঁছেছিলেন তো ওই সমস্ত স্মৃতি স্মরণ করে উনি বেহোশ হয়ে গিয়েছিলেন আর আরেক রওয়ায়ত বলছে বেহোশ হয়ে ওই বাগানে পড়ে পড়ে গিয়েছিলেন ফুলের ফলের বাগান ছিল আর মালি ওখানে সেচাই করছিল পানি দিচ্ছিল যখন পানি বন্ধ হয়ে গেল বিবি জায়নাব পড়ে গেছেন তাই ওই মালি এসে ওনার মাথায় মানে এজিদের দরবারি ছিল এজিদের তরফ থেকে ওই বাগানে কাজ করত সে এসে মাথায় বেলচা মেরে বিবি জায়নাবকে শহীদ করেছিল তো বিবি জায়নাব সালামুল আলহার রওজার জিয়ারত আমাদের সকলকে আল্লাহ নসিব করুক ওই রওজার বড় কেরামাত যেগুলো আমি নিজের চোখে দেখেছি শোনা কথা না বহু কেরামাত চল্লিশের রাত বিখ্যাত ওখানকার সবে আসর বিখ্যাত সবে কদরের যে রাত ওই রাত বিখ্যাত ওই রাতে পুরো রওজা আলোকিত হয়ে যায় বিদ্যুৎ চমকায় যেমন অমন নূর চমকায় আর সেই সময় কোনো না কোনো ব্যক্তি কোনো না কোনো রোগী নিজের এমন রোগ যার কোনো চিকিৎসা ছিল না ডাক্তাররা মানা করেছে আর কোনো চিকিৎসার উপায় নেই তারা ভালো হয়ে গেছে নিজের চোখে দেখেছি অবলারা বল বলা শুরু করেছে অপায়স হ্যান্ডিক্যাপ যারা চলতে পারে না তারা চলা শুরু করেছে এগুলো আমি নিজের চোখে দেখে এসেছি আল্লাহ আমাদের সকলকে বিবি জায়নাব সালামুল আলাহ কবরের জিয়ারত নসিব করুক এই বলে আমার বক্তব্য আজকে এখানে শেষ করছি ও আখরুদ আওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন